করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন আজকের জুমার খুদ্বায় আমরা আলোচনা করব কোরআনে করিম মহান রব্বুল আলমিনের কিতাব তো মহান রব্বুল আলমিন কোরআনে করিমকে শেফা বলছেন যে কোরআনকে বলছেন কোরআন হল শিফা আরোগ্যকারী তাই কোরআনে করিমের মাধ্যমে ঝাড়ফুঁক বিভিন্ন ধরনের রোগ বিপদ আপদ থেকে মুক্তির ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি এ বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করব দেখেন কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন তার পেয়ারা হাবিবকে বলতেছেন কুল হেনব্বি আপনি বলুন হুয়ালিল্লাদিনা আমানু এ কোরআনটা মুমিনদের জন্য হুদান হেদায়ত এটা জীবন যাপনের ব্যবস্থাপত্র এটা একটা হেদায়তের গ্রন্থ ওয়াশিফা এবং এটা আরোগ্যকারী قل هو للذين آمنوا هدى وشفاء যে মমিনদের জন্য এই কোরআনটা হেদায়ত এবং আরোগ্যকারী অন্য আয়াতের মাঝে মহান রব্বুল আলমিন তিনি আরশাদ করতেছেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين যে আমি কোরআনকে নাজিল করেছি মাহুয়া শিফা এটা হলো আরোগ্যকারী ওয়া রাহমাহ এবং এটা রহমত লিল মুমিনিন বিশ্বাসীদের জন্য যে কোরআনটা বিশ্বাসী ব্যক্তিদের জন্য আপনার এটা তাদের হৃদয়ের প্রশান্তি তাদের রোগের আরোগ্যকারী বিপদ আপদকে দূরকারী কোরআনের মাধ্যমে হতাশা দূর হবে বিপদ আপদ দূর হবে হৃদয় প্রশান্ত হবে তো কোরআন আসলে কিভাবে আরোগ্য করে কোরআন কিভাবে আরোগ্য করে এই আলোচনাটা এজন্য প্রয়োজন যে আমরা যেন কোরআন থেকে উপকৃত হতে পারি কোরআনকে যেন আমরা আমাদের নিজেদের জীবনে এটাকে ফিট করতে পারি কোরআনে করিমের মাধ্যমে আমরা যেন আরোগ্য লাভ করতে পারি তো দেখেন কোরআনে করিমের মাধ্যমে আমরা কিন্তু মানে কোরআনকে আমরা যখন কোরআনকে আমাদের আমলি জিন্দিগির মাঝে বাস্তবায়ন করব আমরা আমাদের বিভিন্ন বিপদ আপদ এটা থেকে কোরআনের মাধ্যমে আমরা মুক্তি অর্জন করতে পারব মহান রব্বুল আলমিন কোরআনের মাঝে এই শক্তি এবং এই আমলগুলো কোরআনের মাঝে মহান রব্বুল আলমিন রেখেছেন বুখারি শরীফের একটা হাদিস আপনাদের সামনে আনতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবা একরামদের একটি জামাতকে একটা অভিযানে পাঠান তো পথের মাঝে তাদের পাথেও শেষ হয়ে যায় নিজেদের সাথে সফরের যে সামান যে পাথেও যে খাবার দাবার এটা তারা নিয়ে গিয়েছিলেন পথের পথের মাঝে এটা শেষ হয়ে যায় তো ওনারা আরব এক গুত্রের কাছে পথের মাঝে মেহমানদারির আবেদন করলেন সেই জমানায় তো আর হোটেল ছিল না তো মুসাফিরদেরকে বিভিন্ন গুত্র পথের মাঝে যারা থাকতো তারাই মেহমানদারি করত তো সাহাবা একরামদেরই কাফেলা যখন মেহমানদারির আবেদন করলেন এক গ্রামবাসীর কাছে তারা মেহমানদারি করতেও স্বীকার করলো যে না আমরা মেহমানদারি করব না তো আরো রীতি অনুযায়ী এটা খুব এদের এ কাজটা ছিল মানে খুবই অমানবিকতা তো আল্লাহ রসুলের সাহাবি যারা ছিলেন তারা সে গ্রামবাসীর মেহমানদারি থেকে যখন তারা অস্বীকার করলো তারা দূরে একটা জায়গায় তারা অবস্থান গ্রহণ করত এদিকে ঘটনা ঘটল হলো এই যে সেই গোত্রের যে সর্দার ছিল তাকে সাপে কামড় দিল তো সবাই পেরেছান কঠিন পেরেছান তো তাদের কাছে এটার কোনো চিকিৎসা ছিল না তো তারা এই মুসাফিরদের কাছে এসে বলল যে আপনাদের মাঝে কেউ আছেন যে ঝাড়ফুঁক দিতে পারেন তারাও ইমানদার ছিল না কিন্তু ওই জমানায় ঝাড়ফুঁকের একটা প্রচলন ওই জমানাতেও ছিল তো কেউ কি আছেন ঝাড়ফুঁক দিতে পারবেন আপনাদের মাঝে কেউ অভিজ্ঞ আছেন তো সেই কাফেলার মাঝে হজরত আবু সাইদ কুদরি রাজি আল্লাহ আনহু উনি ছিলেন উনি বললেন হ্যাঁ আমি ঝাড়ফুঁক দিতে পারি কিন্তু আমি ঝাড়ফুঁক দিব না কারণ এরা যে আচরণ করছে বলছে যে আমি ঝাড়ফুঁক দিব না তবে দিব শর্ত হল যে এটার বিনিময় দিতে হবে ছাগলের একটা পাল দিতে হবে তোমাদের এক পাল ছাগল এটা যদি দাও তাহলে ঝাড়ফুঁক দিতে রাজি আছে তো ওরাও বলল যে ঠিক আছে যদি আমাদের গোত্রপতি আমাদের সর্দার যদি সুস্থ হয় এক পাল বকরি দিয়ে দিব তো হজরত আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালানহ তিনি রাজি হইলেন এবং তিনি গেলেন এবং তিনি ঝাড়ফুঁক দিলেন সোরে ফাতিহা এটা তিনি সাতবার পড়ে ফু দিলেন তো আল্লাহ তালার রহমত আল্লাহ তালা কোরআনের মাঝে তো আরোগ্য রাখছেন তো কোরআনের প্রতি বিশ্বাসের সাথে তিনি যখন ফু দিলেন ওই গুত্রের যে সর্দার উনি সুস্থ হয়ে গেলেন তো চুক্তি অনুযায়ী ওই একপাল বকরি এটা ওনারা চুক্তি অনুযায়ী পায় গেলেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের কাছে ওনারা এই চুক্তির ছাগলের পাল সহ উপস্থিত হলেন এবং পূর্ণ ঘটনা আল্লাহ রসুলের কাছে তারা পেশ করলেন যে এই এই ঘটনা ঘটছে আমরা এই এই পাইছি আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি জানলে কিভাবে যে এটার মাঝে এই বরকত আছে সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বললেন যে সুবাহান আল্লাহ তুমি কিভাবে জানবে তো উনি বললেন যে ওই কোরআনের মাঝে শেফা আছে এজন্য আমি ফুদিছি তো আল্লাহ রসুল সাল্লাহ আলহি তাদেরকে বললেন যে তোমরা এই ছাগলের গোস্ত খাও আমারও ভাগ দিও আমাকেও দিও এর দ্বারা এই বিষয়টা প্রমাণিত এই যে হাদিস বোখারি শরীফের হাদিস যে মানে কোরআনে করিমের মাধ্যমে আপনার ঝাড়ফুঁক এটা কার্যকরী কোরআনে করিমের মাধ্যমে ঝাড়ফুঁক এটা কার্যকরী এবং এটা শারীরিক বিভিন্ন রোগের ক্ষেত্রেও কার্যকরী আর বিশেষভাবে মানসিক রোগের ক্ষেত্রেও এটা বিশেষভাবে রুহানি চিকিৎসায় শারীরিক চিকিৎসা রুহানি চিকিৎসা উভয় চিকিৎসায় তোর আনে করিমের মাধ্যমে আপনার নিজেকে ফু দেওয়া হ্যাঁ এটার আমল এটা করা যেতে পারে তা আমরা অনেক সময় দেখা যায় রুগী দেখতে যাই তো দোয়া করি তো দোয়ার সাথে সাথে কোরআনে করিমের তালাওয়াতের মাধ্যমে ফু দেওয়া এটাও একটা সরে ইবাদত কোরআনে করিমের মাধ্যমে রুগী দেখে হ্যাঁ আপনার কোরআনে করিমের তালাওয়াত করে তাকে ফু দেওয়া তাকে সান্ত্বনা দেওয়া এটাও একটা এবাদত বিশেষভাবে আপনার বিভিন্ন ধরনের বদনজোর বিভিন্ন ধরনের বদনজর আল্লাহ আইন হাক্কুন মানে নজরের মাঝে যে বিভিন্ন ধরনের ত্রুটি আছে বিভিন্ন ধরনের ক্ষতি আছে হ্যাঁ এই বিষয়টা কিন্তু হুম এ বিষয়টা হাদিস সমর্থন করে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই বিষয়ে সতর্কও করেছেন আমাদের মাঝে অনেক সময় দেখা যায় মানে পারিবারিক ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই স্ত্রীর সাথে হ্যাঁ সম্পর্কের অবনতি কোনো কারণ নাই এমনি মেজাজ খিটখিটে লাগতেছে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে স্ত্রী স্বামীর সাথে দুর্ব্যবহার করে নীল মহাব্বত ইত্যাদির মাঝে ত্রুটি ঘটে তো এইসব এসবের অন্যতম কারণ হলো বদনজর হ্যাঁ পারিবারিক সুখ শান্তি ইত্যাদির প্রতি আপনার যদি কারো বদনজর আসে তো তার থেকে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তির জন্য আপনার সবসময় কোরআনে করিমের চালাওয়াত এটাকে অব্যাহত রাখা এবং কোরআনে করিমের মাধ্যমে নিজেকে কোরআনে করিমের তেলাওয়াত করে হ্যাঁ নিজেকে ফু দেওয়া এ সমস্ত আমলগুলো এটা বিশেষ ভূমিকা পালন করে কারণ কোরআনে করিমের মাঝি মহান রব্বুল আলমিন তিনি এরশাদ করতেছেন মিনাল কোরআনি আমি কোরআনকে নাজিল করেছি মাহুয়া শিফা এ কোরআনটা এটার মাঝে শেফাও আছে যে কোরআন এটা মুমিনদের জন্য হেদায়ত জীবন যাপনের ব্যবস্থাপত্র আবার বিপদ আপদ হতাশা ইত্যাদি থেকেও কোরআন মানুষদের কি কি করে মুক্ত করে কোরআন মানুষদেরকে হেফাজত করে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে এরশাদ করেন ইহফাজিল্লাহ আল্লাহর সাথে তোমরা তোমাদের সম্পর্ক এটাকে হেফাজত করো তাহলে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে তোমরা আল্লাহ আল্লাহ তালার কুদরত এটাকে তোমরা তোমাদের সামনে দেখতে পাবে তবে কোরআনে করিমের অবশ্যই আপনার ফু এই ঝাড় ফুক এটা কোরআনে করিম এবং হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়াগুলো শিক্ষা দিয়েছেন অবশ্যই তা থেকে হওয়া চাই অবশ্যই তা থেকে হওয়া চাই যদি কোনো ব্যক্তি ঝাড়ফুঁক করে কিন্তু কোরআনের সাথে অন্য কিছু কি মিলায় তাহলে এই ধরনের ঝাড়ফুক ইসলামী শরীয়তে হারাম ঝাড়ফুক এটা যখন কোরআন থেকে হবে অথবা আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম তিনি এমন দুয়া হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এমন কোন দুয়ার মাধ্যমে যখন আপনার ঝাড়ফুক হবে তখন তো এই ঝাড়ফুঁক এটা নিজে করা বা কাউকে ফু দেয়া এটা একটা ইবাদত কিন্তু এটা যখন আপনার নিজের পক্ষ থেকে এটার সাথে অন্য কোনো কিছু মিলানো হবে তখন এটা সম্পূর্ণ হারাম এটা সম্পূর্ণ হারাম দেখেন আমরা নানাবিধ রোগের মাঝে আক্রান্ত হই হ্যাঁ অনেকে ক্যান্সারের মাঝে আক্রান্ত হয় আজকে দেখেন এই সমস্ত রোগ এটা একদম মানব বিধ্বংসী রোগ মানুষের মানে জীবনকে কেড়ে নেয় রোগ অনেকে বন্ধা হয় সন্তান হয় না এই সমস্ত অধিকাংশ রোগের কারণ হল বদনজর এই সমস্ত অধিকাংশ রোগের কারণ হল বদনজর হাদিস শোনাচ্ছি আপনাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলহু আসাল্লাম হাদিসের মাঝে আরশাদ করেন আকসারু মাইয়ামুতু মিন উম্মতি বাদা কাজা ইল্লাহি ওয়া যে মানুষের মৃত্যু তো হয় আল্লাহ তালার ফয়সালা অনুযায়ী আল্লাহ ফয়সালা রাখছেন যখন যার মৃত্যু হবে তখনই তার মৃত্যু হবে কিন্তু আল্লাহ রসুল হাদিসের মাঝে বলতেছেন যে আকসারু তুমিন উম্মতি যে আমার উম্মতের অধিকাংশ ব্যক্তির মৃত্যু হবে হ্যাঁ বাদা কাজা ইল্লাহি ওয়াকাদরিহি এক তো আল্লাহর ফয়সালা আছেই আল্লাহর ফয়সালা হিসেবেই মৃত্যু হবে কিন্তু মৃত্যুর কারণ হলো বিল আইন বদনজর মৃত্যুর কারণ কি মৃত্যুর কারণ হলো বদনজর হুম বদনজর এটা খুব খারাপ হুম এটার দ্বারা মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয় অনেকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে নানা ধরনের অ্যাক্সিডেন্টের মাঝে আক্রান্ত হয় এইটারও প্রধানতম কারণ হলো বদনজর কিন্তু আমরা এই বিষয়টাকে অনেকেই ভাবি না এবং বিষয়টাকে অনেকেই চিন্তা করি না হম বোখারি শরীফের মাঝে একটা ঘটনা আলোচনা করা হয়েছে হজরতে সাহাল ইবনে হুনাইফ হজরতে সাহাল ইবনে হুনাইফ রাজি আল্লাহ আনহ তিনি গোসল করতেছিলেন তো তিনি এমনি খুব সুন্দর দেহের অধিকারী ছিলেন অনেক সুন্দর ছিল ওনার শরীরের যে আপনার রং অনেক সুন্দর ছিল তো অন্য আরেকজন ব্যক্তি অন্য আরেকজন সাহাবি হজরতে আমির ইবনে রবি আ তিনি পাশ দিয়ে যাচ্ছিলেন তো উনি যে গুসুল করতেছিলেন সতর ঢেকেই গুসুল করতেছিলেন তো এর মাঝে হজরত আমির ইবনে রবি আ তার পিঠ এবং পা এটা দেখে ফেলতেন হ্যাঁ যদিও কিন্তু একটু নজর পড়ছে নজরের দ্বারা পিঠ এবং পা এটাকে দেখে ফেললেন এবং উনি ভাবলেন যে এত সুন্দর এরকম সুন্দর তো আমি কোনো মেয়ে মানুষ কেউ দেখি নাই হ্যাঁ তার এত সুন্দর তার পিঠ বা পা এরকম তো এরপর কি ঘটনা ঘটলো যে উনি ওই গোসল করা অবস্থাতে বেহুশ হয়ে গেলেন একদম হজরতে সাহালিব হনাই একদম সাথে সাথে বেহুশ হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হ্যাঁ তার কাছে উপস্থিত করা হলো তো ঘটনা জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটছে তো তারা জানাইল যে এই ধরনের ঘটনা ঘটছে যে মনে হয় ওই সাহালিবনে হুনাইফ তার মানে বদনজর লাগছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমাদের এক ভাই কেন অপর ভাইকে হত্যা করে ফেলে হুম আল্লাহ রসুল বললেন যে তোমাদের এক ভাই অপর ভাইকে কেন হত্যা করে কেন তুমি মঙ্গল চাইলে না হুম তুমি তোমার ভাইয়ের মঙ্গল কেন চাইলে না তোমরা একে অপরকে হত্যা করো কেন তারপর আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম হজরত আমির ইবনে রবিয়া তাকে গোসল করতে বললেন তো সে গোসল করার পর ওই পানি ছিটা দিলেন হজরতে সাহাল ইবনে হুনাইফকে ছিটা দিলেন তো সাথে সাথে সে সুস্থ হয়ে গেল তো নজরটা এরকম একটা জিনিস এটা অনেক সময় মানে বাবা মা তাদের তাদেরও নজর সন্তানের উপর তাদেরও নজর পড়ে এরকম কি অনেক সময় নিজের সহায় সম্পদ বা নিজের যে আল্লাহ তালা সুস্থতা দিয়েছেন এটার উপর নিজেরও নজর লাগে কোরআন করিমের মাঝে একটা ঘটনা আল্লাহ তালা আলোচনা করতেছেন যে একজন ব্যক্তি আল্লাহ তালা তাকে অনেক অর্থ সম্পদ দান করেছেন হ্যাঁ তো সরাই কাহাফের মাঝে এই ঘটনা আসছে তো এই অর্থ সম্পদ এটার উপর তার গর্ব এবং অহংকার এটা তৈরি হল সে তার ভাইকে নিয়ে তার ভাই ওরকম দরিদ্র মানুষ দুই ভাইয়ের ঘটনা আলোচনা করা হয়েছে যে ভাই তাকে নিয়ে ওই তার নিজের বাগানে প্রবেশ করলো তো বাগানে প্রবেশ করে সে বলতেছিল মা আজুন্ন আবাদা যে আল্লাহ আমাকে এই যে এত সুন্দরভাবে এটাকে তৈরি করেছি মা আজুন্ন আমি তো এই ধারণা করি না আন্তাবিদা হাদিহি আবাদা এটা কখনো ধ্বংস হবে আমি এটা চিন্তাই করি না এবং আমি ধারণা করি না যে কেয়ামত ঘটবে এইসব কি এইসব ধ্বংস হবে এইসব আমি কল্পনা করি না তো মানে নিজ সম্পদের প্রতি সে নিজেই কি করলো তার নিজেই সে যে কথা বলল হ্যাঁ এর দ্বারা তার সম্পদের প্রতি তার একটা নজর যে নজরটা আপনার বদনজর বদনজর পড়ে গেল এর দ্বারা কি হলো বাতাস এসে এক ধরনের বিপদ এসে তার পুরা বাগানকে জ্বালিয়ে দিল তার পুরা বাগান নষ্ট হয়ে গেল তো তারপর ওহিত বিসামারিহি তারপর সে আফসোস করতেছিল يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها সব ধ্বংস হয়ে গেল সে মানে নিজ সম্পদ এটার কৃতজ্ঞতা আদায় করে নাই সে এটার উপর গর্ব অহংকার প্রদর্শন করে কেমন যেন এটার উপর তার যে আল্লাহ তালার নিয়ামত মনে করা দরকার ছিল হ্যাঁ এটা সে করে নাই সে এটার প্রতি যে দৃষ্টিতে তাকালো সে দৃষ্টিটা ছিল কি মন্দ দৃষ্টি যেটা আমার অহংকারের দৃষ্টিতে সে তার সম্পদের দিকে যখন তাকালো তো আল্লাহ তালা এই সব কিছুকে ধ্বংস করে দিলেন তো এই কোনো অবস্থাতে আসলে একটা হলো হিংসা অহংকার এ সমস্ত বিষয়গুলো খুব ক্ষতিকর হাসাদ যেটা বলা হয় এই জন্য কোরআনে কারিমে আমাদেরকে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে অমিন কুল্লি অমিন হাসিদিন ইদা হাসাদ হ্যাঁ যে আল্লাহ মানে হিংসুকে যখন সে হিংসা করতে থাকে তার হিংসা থেকে আপনি আমাকে হেফাজত করেন তাই হ্যাঁ এটা খুব ক্ষতিকর একটা জিনিস আর হলো অহংকার গর্ব হ্যাঁ অহংকার এবং গর্ব মানুষ যখন করতে থাকে তখন সে ক্ষতিগ্রস্ত হয় এর দ্বারা সে নিজেই কি হয় ক্ষতিগ্রস্ত হয় তো এই ব্যক্তি কি হলো তার পুরো বাগানটা ধ্বংস হয়ে গেল একদম জ্বলে গেল পুড়ে গেল তখন সে আফসোস করতেছিল কারণ তার সারা জীবনের যে সমস্ত কামাই সমস্ত উপার্জন ছিল এই বাগান কেন্দ্রিক সব ইনভেস্ট এই বাগানেই করছে তো বাগান ধ্বংস হয়ে যাওয়া মানে তার মানে সবকিছুই শেষ হয়ে যাওয়া তার সবই শেষ হয়ে গেল তখন তাকে বলা হচ্ছিল তার ভাই তাকে বলতেছিল লাউলা إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله যে তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে ঈদ দেখাল তা জান্না তাকা কেন তুমি বললে না মাশা আল্লাহ হ্যাঁ, হ্যাঁ মাশা আল্লাহ কেন বললে না এজন্য দেখেন ইসলামের হুকুম যে নিজের কোন সম্পদ নিজের কোন ভালো সংবাদ যদি পাওয়া যায় সাথে সাথে এটা বলা চাই মাশা আল্লাহ আল্লাহ চাইছেন তাই হয়েছে মাশা আল্লাহ অর্থ কি আল্লাহ চাইছেন তাই হয়েছে আপনার সন্তান তার মানে কোনো কিছুতে আপনি খুব আনন্দিত হলেন তার লেখাপড়ায় তার আচার আচরণে তার মেধায় তার যোগ্যতায় তখন এটাকে হ্যাঁ নিজের অনুভূতির মাঝে এটাকে পেশ করা চাই আল্লাহ চেয়েছেন তাই হয়েছে সন্তান আল্লাহ তারা সুন্দর ফুটফুটে সুস্বাস্থ্যের অধিকারী সন্তান আপনাকে দান করেছে আপনি বলেন না মাশা আল্লাহ আল্লাহ চাইছেন তাই হয়েছে হ্যাঁ কিন্তু এটাকে যদি অন্য কোনো দৃষ্টিতে দেখা হয় হ্যাঁ কোন কুনজরে যদি দেখা হয় সুনজরে না দেখে যদি কুনজরে দেখা হয় তাহলে এর দ্বারা হ্যাঁ ক্ষতিকর এটার দিক আছে যে দিক থেকে আমাদের বেঁচে থাকা চাই যেমন ওই যে আল্লাহ রসুল ওই হাদিসকে বলতেছেন যে কেন তুমি তোমার ভাইকে হত্যা করলে হ্যাঁ মানুষ কেন তার ভাইকে হত্যা করে দেখেন হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ যে এক ভাই কেন অপর ভাইকে হত্যা করে কেন কল্যাণ কামনা করে না হ্যাঁ কেন অকল্যাণ কামনা করে কেন হিংসার দৃষ্টিতে দেখে বিষয়টা বুঝে আসলো না যদি হিংসার দৃষ্টিতে দেখা হয় হ্যাঁ তাহলে এর দ্বারা কি হয় তার তার কাছে ক্ষতি পৌঁছে দৃষ্টির দ্বারা কি পৌঁছে ক্ষতি পৌঁছে এটা মানে কারো জন্যই উচিত না এটা থেকে সবারই বেঁচে থাকা চাই তারপর দেখেন আনে করিমের মাঝে আল্লাহ তালা হজরত ইয়াকুব আলী ইসালামের আলোচনা করেছেন সুরা ইউসুফের মাঝে যে তিনি তার সন্তান হজরত ইয়াকুব আলী ইসলামের সন্তানরা একে তো শক্তিশালী ছিল সুঠাম দেহের অধিকারী ছিল এবং তারা সুন্দর ছিল সবাই যার জন্য ওই সবাই তাদের তাদেরকে দেখলেই বুঝতে পারত যে এরা হ্যাঁ বিশেষ সম্ভ্রান্ত পরিবারের সন্তান এটা দেখে বোঝা যায় তো সন্তান দেখে বোঝা যায় যে এরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান দেখেন উনি ওনার ছেলেদেরকে যখন ওই নিজ আবাসভূমি দুর্ভিক্ষের কবলে তখন উনি ওনার ওই এগারো ছেলেকে খাদ্যদ্রব্য আনার জন্য হ্যাঁ মিশর সম্রাটের কাছে মিশরের যিনি আপনার দায়িত্বশীল ছিলেন আজিজ মিশর তার কাছে পাঠালেন সন্তানদেরকে যে তোমরা যাও আজিজ মিশর সবাইকে সাহায্য করতেছে আমাদের জন্য সাহায্য নিয়ে আসো হ্যাঁ ছিলেন হজরতে ইউসুফ আলী ইসলাম এটা তো পরবর্তীতে এটা পরিষ্কার হয়েছে তো তিনি যখন পাঠালেন এগারো ছেলেকে নসিহত করলেন যে তোমরা যখন শহরে প্রবেশ করবে দেখেন মিশরে প্রবেশ করার অনেকগুলো পথ ছিল অনেকগুলো পথ ছিল উনি ছেলেদেরকে নসিহত করলেন তোমরা সবাই একসাথে এক পথে প্রবেশ করবে না তোমরা সবাই একসাথে এক পথে প্রবেশ করবে না কারণ মানুষদের নজর পড়তে পারে আমরা সাধারণত মনে করি যে কোথাও গেলে তোমরা সবাই একসাথে থাকবে আমরা কিন্তু এই ধরনের নসিহত করে থাকি কিন্তু তিনি নসিহত করতেছেন তোমরা একসাথে থাকবে না তোমরা পৃথক পৃথক থাকবে কেন পৃথক পৃথক থাকবে যে নজর পড়তে পারে এবং নজর থেকে তোমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না তোমরা ভিন্ন ভিন্ন পথ দ্বারা ভিন্ন ভিন্ন দরজা দ্বারা তোমরা প্রবেশ করো নজর থেকে হেফাজতের জন্য তিনি তার সন্তানদেরকে এই হুকুম দিলেন যেন শহরবাসীর তোমাদের প্রতি দৃষ্টি না পড়ে তোমাদের প্রতি যেন নজর না পড়ে তিনি নবী সাল আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করেন যে কোনো বিষয় যদি এরকম থাকতো যেটা তকদিরকে পাল্টিয়ে ফেলে যে কোন বিষয় যদি এমন থাকতো যে বিষয়টা তকদিরকে পাল্টিয়ে ফেলে আইন তাহলে নজর এটা মানুষের বদনজর এটা এরকম ক্ষতিকর এটা তকদিরকে পাল্টিয়ে ফেলত এই বদনজর থেকে হেফাজতের জন্য কিছু আমলের মাঝে থাকা চাই এবং ঝাড়ফুঁক করা চাই এবং এটা কোরআনে করিমের মাধ্যমে কোরআনে করিমের তেলাওয়াতের মাধ্যমে কোরআনে করিমের বিভিন্ন সুরার আমলের মাধ্যমে আপনার বদনজর থেকে নিজেকে হেফাজত করা চাই এবং নিজ পরিবারকে হেফাজত করা চাই নিজের সহায় সম্পদ এইসবকেও হেফাজত করা চাই তো ঝাড়ফুক এর দ্বারা উদ্দেশ্য হল আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা মানে কোরআনের মাধ্যমে ঝাড়ফুক দ্বারা আসলে উদ্দেশ্য কি উদ্দেশ্য হল আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা হ্যাঁ আমাদের সমাজের মাঝে কিন্তু ঝাড়ফুকের প্রচলন আছে নাই তা না আছে না কিন্তু যেই প্রচলনটা আছে আজকে আলোচনা শুরু করলাম কেন হঠাৎ করে ঝাড়ফুকের আলোচনা অনেকে তো ঝাড়ফুকের জন্য আসে কিন্তু ঝাড়ফুকটা কিভাবে করতে হবে কেন করতে হবে কি আকিদা কি বিশ্বাস নিয়ে করতে হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ঝাড়ফুকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ঝাড়ফুক এটা কোনো ব্যক্তির কাছে এ জায়গায় কোন ব্যক্তির গুণাগুণ গুরুত্বপূর্ণ না যে কার কাছ থেকে ফু নিলাম যে যে ইমাম সাহেব ফু দিয়েছেন ইমাম সাহেবকে ফু দিতে হবে ফুটা ইমাম সাহেব দিতে পারেন এটা বিষয়টা কিন্তু এমন না বরং এ জায়গায় মূল যে বরকত এটা হলো কোরআনে আল্লাহর কালাম ঝাড়ফুকটা আল্লাহর কালাম দ্বারা হতে হবে কোরআন দ্বারা হতে হবে এই জায়গায় মূল বরকত আর মূল শক্তিটা এটা হলো আল্লাহর কালামে সুহান আল্লাহ শক্তিটা হলো আল্লাহর কালামে এই জায়গায় পানির মাঝে কোনো শক্তি নাই শক্তিটা পানির মাঝে নাই শক্তি শক্তিটা এটা তেলের মাঝেও নাই বা শক্তিটা এই জায়গায় বড় কোনো বুজুর্গ বা হুজুরের ফুর মাঝেও শক্তি নাই শক্তিটা হলো আল্লাহর কালামের মাঝে আল্লাহ কালামের মাঝে শক্তি রাখছেন আল্লাহ কোরআনের মাধ্যমে এটাই আমাদেরকে বলতেছেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين قل هو للذين آمنوا هدى وشفاء নবী আপনি ইমানদারদেরকে বলে দিন যে হুয়ালিল্লাদিনা আমানু এই কোরআনটা মুমিনদের জন্য হেদায়ত জীবন যাপনের ব্যবস্থা এটা কিন্তু আগে বলছে এটা এটা মনে রাখা চাই যে কোরআনটা আসলে আমাদের জীবন যাপনের ব্যবস্থাপত্র আমাদের জীবন কিভাবে চলবে আমার পরিবার কিভাবে চলবে আমার সমাজ কিভাবে চলবে আল্লাহ তার আলোচনা করেছেন কোথায় কোরআনে কোরআনটা আমার জন্য গাইডলাইন আমি কোরআন পড়ব কোরআন থেকে শিখবো আমার জীবন কিভাবে চলবে আল্লাহ কোরআনটাকে শুধুই ঝাড়ফুকের জন্য কিন্তু হ্যাঁ আল্লাহ কোরআনকে নাফিল করেন নাই হ্যাঁ হ্যাঁ তবে কোরআন দ্বারা আল্লাহ তালা কোরআনের মাঝে আরোগ্যও রেখেছেন আমার হতাশাগ্রস্ত মন কোরআনের মাধ্যমে আরোগ্য পাবে বিপদ আপদ থেকে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কোরআনের আমলের মাধ্যমে আমি আরোগ্য পেতে পারি বিভিন্ন অসুস্থতা থেকে কোরআন কোরআনের বরকতে আমি মুক্তি পেতে পারি আল্লাহ কোরআনের মাঝে এই শক্তিও রেখেছেন হাদিসের মাঝে আসছে যে ঝাড়ফুক দ্বারা উদ্দেশ্য আল্লাহর আশ্রয় চাওয়া আল্লাহর আশ্রয় গ্রহণ করা কারণ একজন মানুষ আমরা যখন অসুস্থ হই আমরা যখন বিপদগ্রস্ত হই তখন আমরা অসহায় বোধ করি এবং আমরা মুখাপেক্ষি হই তো কোরআন আমাদেরকে ডাকতেছে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখাচ্ছেন যে অসহায় অবস্থায় আল্লাহর মুখাপেক্ষি হও অসহায় অবস্থায় নিজেকে আল্লাহর কাছে সুপুর্দ করো কারণ তোমার এই অসহায় অবস্থা থেকে এই বিপদ থেকে তোমাকে মুক্ত করার ক্ষমতাটা আছে কার আল্লাহ এটা কোনো হুজুরের নাই এটা হুজুরের স্মরণাপন্ন হওয়া উদ্দেশ্য না হ্যাঁ স্মরণাপন্ন হচ্ছি কার আল্লাহর স্মরণাপন্ন হচ্ছি আমি চিকিৎসা গ্রহণ করছি যেটা আমাদের প্রচলিত যেটা চিকিৎসা ব্যবস্থা এটাকে গ্রহণ করার সাথে সাথে মানে আল্লাহর কাছে নিজেকে সুপ্রত করা যে আমার এই চিকিৎসা এটা সফল হবে তখন আল্লাহর সিদ্ধান্ত হবে যখন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলে এই ঔষধ আমার উপকারে আসবে আল্লাহর সিদ্ধান্ত যদি না থাকে এই ঔষধ আর এই ডাক্তার আর এই আপনার হ্যাঁ, দেশের হসপিটাল হ্যাঁ এই আধুনিক আপনার চিকিৎসা ব্যবস্থা এটা আমাকে হেফাজত করতে পারবে না এই জন্য বিপদ আপদে আল্লাহর কাছে মুখাপেক্ষী হওয়া চাই ইহফাজিল্লাহ তোমরা আল্লাহর সাথে সম্পর্ককে হেফাজত করো ইয়াহফাজুক আল্লাহ আল্লাহ তোমাকে হেফাজত করবেন তুমি যখন আল্লাহর সাথে তোমার সম্পর্ককে হেফাজত করবে তোমাকে হেফাজত কে করবেন আল্লাহ করবেন তাজিদুহু তুজা হাকা তুমি তোমার বিপদ আপদে আল্লাহকে সামনে পাবে তোমার বিপদ আপদে তখন তুমি আল্লাহকে সামনে পাবে তুমি দেখবা যে আল্লাহ তার কুদরত দ্বারা তোমাকে বিপদ থেকে হেফাজত করছেন তোমাকে বিপদ থেকে আল্লাহ তারা মুক্ত করতেছে এই ফজিলটা হল কোরআনের শ্রেষ্ঠত্ব হল কোরআনের কোরআন কার কালাম আল্লাহর কালাম আল্লাহর কালাম কোরআনের মাধ্যমে আল্লাহর কাছে নিজ অসহায়ত্ব পেশ করা নিজেকে আল্লাহর কাছে সুপোর্ট করা চাই এবং এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখা চাই যেটা শুন না যে আমি আল্লাহর কাছে নিজের অসহায়ত্বকে পেশ করব তো মাঝখানে যেন কোনো মাধ্যম না রাখি কোনো মাধ্যম ছাড়া আল্লাহর কাছে নিজ অসহায়ত্ব পেশ করা এটা হল সর্বোত্তম এটা সবচেয়ে উত্তম আপনি আমার কাছে আপনার প্রয়োজন আমার কাছে আপনি কিছু চাইবেন তো সরাসরি আমার সাথে আপনার যদি কথা হয় আপনার অসহায়তা অসহায়ত্ব এটাকে আমি যতটুকু ফিল করব আপনি মাঝখানে যদি মাধ্যম গ্রহণ করেন তাহলে তো আমি আপনার অসহায়ত্ব সেইভাবে ফিল করব না আমি বলবো যে তিনি তো আমার কাছে বলতে পারেন আমার সাথে তো কিছু বললেন না তিনি যেমন আমরা মাকে আপন মনে করি তাই আমরা আমাদের সমস্ত আবদার গুলো মায়ের কাছে বলি আমরা কিন্তু মায়ের কাছে কোন আবদার পেশ করার সময় মাঝখানে খালা বা চাচি অন্য কাউকে মাধ্যম বানাই না কারণ আমি মনে করি তিনি আমার মা আমি আমার চাওয়াটা আমার মায়ের কাছে বলবো মাঝখানের মাধ্যম কিসের সেই বান্দা আল্লাহর কাছে তার অসহায়ত্ব পেশ করবে তার চাহিদা পেশ করবে তো এটাকে আল্লাহ এটাই বেশি পছন্দ করেন যে বান্দা যেন নিজের অসহায়ত্ব নিজেই আল্লাহর কাছে পেশ করেন ওদৌনি তোমরা আমার কাছে চাও আত্মা জিবলা কম তোমাদের ডাকে আমি সারা দিব সোভান আল্লাহ বলতেছেন আননি আমার বান্দারা আপনার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করে যাবি কোথায় আমি তো আমার বান্দার কাছে উজিবু দাওয়াতা আমি তো আমার বান্দারা যখন আমার কাছে চায় আমি তার চাওয়াই সারা দেই ইদার দানি যখনই সে আমার কাছে চায় তো সুভান যখনই সে আমার কাছে চায় আল্লাহ বলতেছেন ওয়ানাহনু মিন হাবলিল ওয়ারিদ আমি তো আমার বান্দার একদম শাহ রোগের চাইতেও নিকটবর্তী স্থানে অবস্থান করি আমার বান্দার সবচেয়ে কাছে থাকি আমি আমার বান্দার সবচেয়ে কাছে থাকি আমি এবং আমার বান্দার সমস্ত অবস্থাগুলোকে তার অসহায়ত্বকে তার সমস্ত চাহিদাগুলোকে সবচাইতে বেশি ফিল করি আমি আমার অসহায়ত্ব আমার ব্যথা আমার বেদনা এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ ফিল করতে পারে না পৃথিবীর কারো অপরের ব্যথা বুঝার অনুভব করার শক্তি নাই কারো নাই স্বামীর ব্যথা স্ত্রী অনুভব করতে পারে না স্ত্রীর ব্যথাও স্বামী অনুভব করতে পারে না কিন্তু প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারী প্রত্যেকটা অসহায় ব্যক্তির যে তার অবস্থা আর তার যে অনুভূতি তার যে ব্যথা তার যে বেদনা এটা তার যতটুকু ব্যথা যতটুকু বেদনা ঠিক তার প্রত্যেকটা ব্যথা এবং বেদনাকে অনুভব করার ক্ষমতাটা কে রাখেন আল্লাহ চান যে আমরা যেন বিপদে আপদে আল্লাহর আশ্রয়ে থাকি আল্লাহর কাছে যেন মুখাপেক্ষি হই আমরা যেন নিজেদেরকে মনে করি যে আল্লাহর কাছে আমরা মুখাপেক্ষি আমরা অন্য কারো মুখাপেক্ষি না আমরা মুখাপেক্ষি কার এটা আল্লাহ আমাদের কাছে চান উত্তম হল ওর আনে করিমের সুরা পড়ে নিজে নিজেকে আল্লাহর আশ্রয় পেশ করা আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লামের আমল ছিল তিনি কোরআনে করিমের সুরা পড়তেন নিজেই ফু দিতেন এবং নিজের শরীরের মাঝে তিনি হাতকে ছোঁয়াতেন আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামের আমল পাই এটা তার নিজের আমল ছিল এবং সাহাবা একরামদেরকেও তিনি এই যে শিখাইছেন হজরত ইবনে মাসউদ রাজি আল্লাহ তালু তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তিনি এরশাদ করেন সকাল সন্ধ্যা তুমি সুরায় এখলাস সুরায় নাস এবং সুরায় ফালাক এটাকে তিনবার করে পড়বে এটা তোমার জন্য সকল কিছুর মোকাবেলায় যথেষ্ট হবে শিখাইছেন এবং তার নিজের আমল ছিল ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তিনি সুরা এখলাস সুরা নাচ সুরা ফালাক তিনবার করে পড়তেন তিনি যখন আপনার বিছানার মাঝে ঘুমানোর জন্য যাইতেন তখনও এ সুরাগুলো পড়তেন পড়ার পর এই যে এরকম হাতের তালুর মাঝে ফু দিতেন ফু দিয়ে একদম মাথা থেকে পা পর্যন্ত পূর্ণ শরীরের মাঝে হাতটাকে তিনি বুলাতেন এবং জোহরের নামাজের পর আসরের পর এসার নামাজের পর একবার করে পড়তেন এটা একদম সহি সুন্নাহ দ্বারা বর্ণিত আমল সহি হাদিস দ্বারা বর্ণিত আমল আমরা কিন্তু আমল করতে পারি আমাদেরকে যাবতীয় ধরনের জাদুটুনা আমাদেরকে যাবতীয় ধরনের বদনজর থেকে এই আমল আমাদেরকে হেফাজত করতে পারে দেখেন না সুরাগুলোর মাঝে কি সমস্ত কথা বলা হয়েছে আল্লাহ বলতেছেন বলো আউদু আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ আমি তোমার মুখাপেক্ষী তোমার কাছে আশ্রয় চাচ্ছি রব্বিল ফালাক ফালাক অর্থ হল ভোরের প্রভু তিনি ঘুট ঘুটে অন্ধকারের রাত থেকে আমাদেরকে মুক্ত করে এই সূর্যোদয় যিনি দিয়েছেন যিনি এই সকালের সূর্যটাকে দান করেছেন সেই শক্তিশালী রবের কাছে আমি প্রার্থনা করছি আল্লাহ তুমি তো অন্ধকারের মালিক আবার আলোর মালিকও তুমি বিপদ আপদ এটাও তোমার পক্ষ থেকেই আসে আবার বিপদ মুক্তি এটা করার ক্ষমতাটা একমাত্র আল্লাহ তোমার আমি আর কারো কাছে না আমি কারো মুখাপেক্ষি না আউদুবি রব্বিল ফালাক আল্লাহ তোমার শক্তি দেখেছি আমি আজকের সকালে রাত থেকে তুমি আমাদেরকে মুক্ত করে সকালটা দান করেছ আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি যা কিছু তুমি সৃষ্টি করেছ তোমার সমস্ত সৃষ্টিকূলের অনিষ্ট থেকে আমি তোমার কাছে মুক্তি চাচ্ছি কত বড় দোয়া من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب আল্লাহ বিশেষভাবে অন্ধকারের অনিষ্ট থেকে ইদা ওয়াকাবা যখন অন্ধকার সব কিছুকে ঢেকে ফেলে এমন ঘুটঘুটে কুচকুচে অন্ধকারের অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি অন্ধকার অন্ধকার মানেই ভয় অন্ধকার মানেই ভীতি আমরা দিনের বেলা যখন পথ চলি পিছনের দিকে তাকাই না আমরা ভয় পাই না রাতের বেলা যখন তাকাই বারবার পিছনে তাকাই কেউ আসতেছে কিনা কেউ ধরতেছে কিনা অনেক সময় নিজের ছায়া দেখলেও ভয় পাই না জানি এই ছায়ার ভিতর দিয়ে কে আমাকে ধরতে চাচ্ছে এমন একটা ভয় থাকে না আর যত ধরনের ভয়ের কাজ সব রাতেই হয় চোররাও রাতে বের হয় ডাকাতরাও রাতে বের হয় বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীরা রাতের বেলা এরা বের হয় দিনের বেলা এরা লুকিয়ে থাকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ অন্ধকার রাত যেই অন্ধকার সব কিছুকে ঢেকে ফেলে আমি সেই অন্ধকারের বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি কত বড় দোয়া এর চেয়ে বড় দোয়া আছে আল্লাহ যারা বিভিন্ন গীতের মাঝে ফু দিয়ে ক্ষতি সাধন করে অর্থাৎ বিভিন্ন জাদু টুনার অনিষ্ট থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি জাদু টুনার মাধ্যমে মানুষ ক্ষতি করার চেষ্টা করে না বলতেছে আল্লাহ কেউ যেন আমাকে জাদুগ্রস্ত করতে না পারে আল্লাহ তুমি তো সবকিছুর মালিক তুমি যদি চাও কেউ আমার ক্ষতি করতে পারবে না আল্লাহ আমি তোমার হেফাজত চাচ্ছি আমাকে তোমার রহমত দ্বারা হেফাজত করো শেষ দুয়াটা যত অনিষ্টতা হয় কিসের কারণে হিংসার কারণে হিংসা হইল সমস্ত পাপ সমস্ত অপরাধ পৃথিবীতে যত ধরনের পাপ যত ধরনের অপরাধ হচ্ছে যত ধরনের গুণা আছে পৃথিবীতে সমস্ত গুনার মূল রূপ কি হিংসা হিংসা হইলে সবকিছুর আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহ হিংসুকের হিংসুক যখন হিংসা করতে থাকে আল্লাহ আমি সেই হিংসুকের হিংসা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আর সবচেয়ে মানে আখেরাত দুনিয়া ধ্বংস করার আমাদের প্রধান যে শত্রু সেই শত্রুটার নাম কি বলেন তো শয়তান দুনিয়ার বিপদ আপদ এটা নানাভাবে হইতে পারে সুরে ফালাক এটা সবসময় আমলের মাঝে যদি আমাদের থাকে এটার মাঝে তো সমস্ত দোয়া আছে যে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি আমি আল্লাহর মুখাপেক্ষী এ কথাগুলো এ সুরার মাঝে আছে এরপর আরেকটা সুরা সে সুরাটা হলো সুরাতুল নাস এ সুরার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলতেছেন কোন তোমরা এই কথাগুলো বলো এ কথাগুলোর মাধ্যমে আমার কাছে আশ্রয় চাও أعوذ برب الناس ملك الناس إله الناس أعوذ আমি আশ্রয় চাচ্ছি বিরব্বিন্নাস মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি মালিকিন্নাস মানুষের বাসার কাছে আশ্রয় চাচ্ছি ইলাহিন্নাস মানুষের ইলাহের কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ তুমি রব আল্লাহ তুমি মালিক আল্লাহ তুমি ইলাহ তোমাকে রব মানি তোমাকে মালিক মানি তোমাকে উপাস্য হিসেবে আমি স্বীকার করেছি তুমি আশ্রয় প্রদান করো সেই কুমন্ত্রণা প্রদানকারীর কুমন্ত্রণা থেকে যে কুমন্ত্রণা প্রদান করে পালিয়ে যায় আল্লাযী যে মানুষের রগ এবং শিরার ভিতর দিয়ে পর্যন্ত চলতে থাকে মিনাল জিন্নাতি ওয়ান জিন এবং ইনসান যে সমস্ত শয়তানি চক্র আছে যারা আমাদের মানে দুনিয়া এবং আখেরাতকে বরবাদ করে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা প্রদানের মাধ্যমে আল্লাহ এ সমস্ত কুমন্ত্রণা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি দেখেন সুরাগুলো আমল আমল হিসেবে এই সুরাগুলো বিশেষ সম্পদ হিসেবে এ সুরাগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের এখন চাই যে এটা এ সুরাগুলোর উপর নিজেদের আমলকে মজবুত করা নিজেদের আমলগুলোকে মজবুত করা এটা আমরা নিজেরাই পড়তে পারি সুরাই ফাঁসি ফাতিহাটা আমরা নিজেরাই কিন্তু পড়তে পারি পারি না সুরা নাচ সুরা ফালাক আমরা নিজেরা পড়তে পারি না আল্লাহর কালাম পড়বো নিজেরা নিজেদের কি কি করবো ফুদিব দেখেন হাদিসের মাঝে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে এরশাদ করেন সত্তর হাজার ব্যক্তি এরা বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে সত্তর হাজার ব্যক্তি বিস্তারিত কথাই যাচ্ছে না সংক্ষেপে বলতেছি এরা কারা এরা কারা এদের অনেকগুলো গুণের আলোচনা আসছে একটা গুণের কথা বলতেছি লাস্তার কুনা হাদিসের মাঝে আসছে লাস্তার কুনা এরা চায় না লাস্তার কুনা তারা চায় না ঝাড়ফুঁক চায় না এ কথার অর্থ কি ওরা অর্থাৎ এরা ঝাড়ফুকের জন্য কারো কাছে যায় না ঝাড়ফুক করাটা এবাদত কিন্তু ঝাড়ফুকের জন্য কেউ যদি আসে আমি অসুস্থ দোয়া করে দেন তো তাকে একটু ঝাড়ফুক করে দেওয়া এটা একটা সরে এই এবাদত হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন তোমার একজন ভাইকে যদি কোনো উপকার করার শক্তি তোমার থাকে তুমি তাকে উপকার করো আর কোরআন পড়ে কোরআনের বরকত এটা আল্লাহর কাছে প্রত্যাশা করে একজন ভাইকে ফু দিয়ে দেওয়া এটাও একটা কি এবাদত কিন্তু ঝাড়ফুকের জন্য আমি অন্যের কাছে যাব কেন ঝাড়ফুক নিজে করা অসুস্থ ব্যক্তির কাছে যে ঝাড়ফুক করে আসা যে যাব তাকে একটু দোয়া দিব তাকে একটু ফু দিয়ে আসবো এবং এই ফুটা এটা কোনো ব্যক্তির কারামত না এটা হলো কোরআনের কারামত এটা কোনো ব্যক্তির শক্তি না আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন এটা কোনো ব্যক্তির শক্তি না এটা কোরআনের শক্তি আপনি আপনার জবান দ্বারা পড়েন শক্তিটা তো আপনার না আপনি এটা কেন মনে করতেছেন যে আমি পড়লে কি হবে আপনি এটা মনে করেন কোরআন পড়তেছে এটার দ্বারা হবে সোভান আপনি কোরআনকে ছোট মনে করতেছেন কেন কোরআন মানে আল্লাহর কালাম কোরআন মানে কার কালাম আল্লাহর কালাম আপনি যখন আল্লাহর কালাম কোরআন পড়ে আপনি ফু দিবেন আপনার ফু কার্যকর হবে অনেক সময় দেখে স্বামী স্ত্রী মনোমালিন্য বাসায় মেহমান আসছিল বদনজুর দিয়ে গেছে দিয়ে গেছে কি বদনজুর হঠাৎ কোন কারণ ছাড়াই খিটখিটে আওয়াজ কি করবেন ডাকবেন আসো সোরে ফাতিহা সোরে নাচ সোরে ফালাক করে ফু দিবেন দেখবেন অটোমেটিক মেজাজ ঠিক হয়ে গেছে কারণ এই মেজাজ যে খারাপ হয়েছে কিসের কারণে বদনজরের কারণে অনেক সময় ছেলে পেলে বাসার মাঝে ছোট বাচ্চা দেখবেন হঠাৎ করে খুব বিরক্ত করতেছে কেন বিরক্ত করতেছে কেউ হয়তো তাকে বদনজর দিছে বদনজরের কারণে এই সমস্ত অবস্থা চলে আসে বদনজর কারো যদি বদনজর লাগে এর বিভিন্ন লক্ষণ আছে আজকে তো সময় শেষ এটার বিভিন্ন লক্ষণ আছে এই লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে এই ব্যক্তিটার কি লাগছে বদনজর লাগছে এই সমস্ত লক্ষণগুলো আপনি কিতাবের মাঝে পাওয়া যাবে তা আমাদের হলো সবসময় হেফাজতের মাঝে থাকা চাই একটা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়বে তিনবার কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না সুহান সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়তে আমরা রাজি আছি না ইনশাল্লাহ সে দোয়াটা হলো বিসমিল্লাহ নিজের পড়তে হবে তো আমরা চাই যে আমি এই দোয়া পড়ুম না হুজুর আপনি পড়ে দেন অথচ আল্লাহ রসুল বলতেছেন সকাল সন্ধ্যা যারা এই দোয়া পড়বে কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি হুজুর যদি সকাল সন্ধ্যা তিনবার পড়ি আমার উপকার হবে আপনি যদি পড়েন আপনার উপকার হবে কিন্তু আপনি নিজে না পড়ে যদি সারাদিন আমার দিয়ে পড়ান আপনার ফায়দা হবে আমরা তো নিজেরা পড়তে চাই না বিপদ আপদ আমরা বলি যে হুজুর আমার দোয়া ইউনুস পড়ে দেন দোয়া ইউনুসটা কি দেখেন আল্লাহ আপনি ছাড়া বিপদে পড়ছি বিপদ থেকে মুক্ত করার কেউ নাই আপনি পবিত্র আপনার কোনো শরীক নাই আমি ভুল করছি আমি জালেম ইন্নি কুন্তু মিনাজ জালিমিন আমি জালেম আল্লাহ আমি ভুল করছি এখন বিপদে পড়ছেন আপনি আপনি হুজুরে বসায় দিয়েছেন হুজুর আপনি পড়েন কারণ হুজুর পড়তেছে আল্লাহ আমি জালেম আমি জালেম আমি জালেম সত্তর হাজার বার হুজুর পড়লো আমি জালেম এক লাখ বার হুজুর করলো আপনি জালেম আল্লাহ হুজুরের প্রতি সন্তুষ্ট হবে কিন্তু আপনি তো একবারও করলেন না যে আমি জালেম আপনি ঠিকই আছেন যত জালেম যত অপরাধ যত অন্যায় সব হুজুর করছে হুজুর মাপ চাইতেছে আপনার উপকার কি হবে আমরা হুজুর করে ডাইকে খতম পড়ায় দিই হুজুর খতম পড়ে দেয় হুজুর পরে ইন্নি কুন্তুমিনা জালিমিন আল্লাহ আমি জালেম ইন্নি কুন্তুমিনা জালিমিন আল্লাহ আমি জালেম হুজুর পড়তেছে বিকালবেলা খাওয়া দেয় হুজুর চলে দেবে আপনি দিবেন পয়সা দিয়ে দিবেন কিন্তু আপনার উপকারটা কি হইলো আপনি তো একবারও বললেন না আপনি জালেম তাহলে আপনার বিপদ থেকে আল্লাহ আপনি মুক্ত করবে এই সমস্ত জিনিসগুলো এইসব এইসবে আমাদের খুব উপকার ইসলাম ধর্মটা এটা হলো সবার সবার মানতে হবে সবার আমল করতে হবে কিন্তু এখন এরকম একটা ইসলাম হয়েছে যে ইসলামে হুজুরদের উপকার আপনাদের কোনো উপকার নেই আপনাদের টাকা পয়সা আসবে আমাদের হুজুর হুজুরদের পকেট টকেট ভরবে হ্যাঁ আখেরাতে কি হবে জানা নাই দুনিয়াতে কিছু পকেট টকেট ভরবে হ্যাঁ কিন্তু এর চেয়ে তো অনেক সহজ পদ্ধতি আপনি একবার আল্লাহর কাছে তৌবা করেন আপনার অবস্থা মাফ হয়ে যাবে আমি সত্তর হাজার বার তৌবা পড়তেছি আত্মাক ফিরুল্লাহ পড়তেছি কিন্তু আপনার লাভটা কি হইল এজন্য কোরআনকে নিজেদের আঁকড়ে ধরতে হবে কোরআনটা নিজেদের পড়তে হবে আপনি সুরায় এক লাখ পড়েন সুরে এক লাখ পড়েন আপনি সুরায় হা পারেন সুরায় হা পড়েন আপনার ষাট সত্তর বছরের জিন্দগি চলে গেছে আরো তো বিশ বছর আল্লাহ আপনাদের বাঁচাইতে পারে আল্লাহ হায়াত রাখতে পারে না আপনি কোরআন পড়া আজকে থেকে শুরু করেন কোরআনটা আজকে থেকে শিখেন এতদিন শিখেন নাই পারেন নাই আজকে থেকে শেখা শুরু করেন আজকে যদি আপনি শিখেন তাহলে আগামী বিশ বছর আপনি কোরআন পড়তে পারবেন পারবেন না আমরা শিখতে চাই আমরা মনে করি যে শিখতে হলে অল্প বয়সে হইতে হবে হজরত আবু বকর হজরত অমর কোন বয়সে কোরআন শিখছেন বাচ্চা বয়সে তাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন Shut up.